বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু মিম আলিফ লাম মিম এগুলো প্রজ্ঞাময় কিতাবের আয়াত হৃদায়াত ও রাহমত সৎ কর্মপরায়ণদের জন্য যারা সালাত কায়েম করে জাকাত দেয় এবং আখিরাত সম্পর্কে দৃঢ় বিশ্বাস রাখে এসব লোকই তাদের পরওয়ার দিগারের তরফ থেকে আগত হৃদায়তের উপর প্রতিষ্ঠিত এবং এরাই সফল কাম এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গুমরাহ করার উদ্দেশ্যে অবান্তর কথাবার্তা সংগ্রহ করে অন্ধভাবে এবং তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে এদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি وإذا تتلى عليه آياتنا ولى مستكبرا كأن لم يسمعها كأن لم يسمعها كأن في أذنيه وقرا فبشره بعذاب أليم যখন ওদের সামনে আমার আয়াতসমূহ পাঠ করা হয় তখন ওরা দম্ভের সাথে এমনভাবে মুখ ফিরিয়ে নেয় যেন ওরা তা শুনতেই পায়নি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 অতপর তিনি ব্যতীত অন্যেরা যা সৃষ্টি করেছে তা আমাকে দেখাও বরং জালিমরা সুস্পষ্ট পথভ্রষ্টতায় পতিত আছে আমি লোকমানকে প্রজ্ঞা দান করেছি এই মর্মে যে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও যে কৃতজ্ঞ হয় সে তো কেবল নিজ কল্যাণের জন্য কৃতজ্ঞ হয় আর যে অকৃতজ্ঞ হয় আল্লাহ অভাবমুক্ত প্রশংসিত وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم যখন লোকমান উপদেশ ছলে তার পুত্রকে বলল হে বৎস আল্লাহর সাথে শরিক করো না নিশ্চয়ই আল্লাহর সাথে শরিক করা মহা অন্যায় আর আমি মানুষকে তার পিতামাতার সাথে সৎ ব্যবহারে জোর নির্দেশ দিয়েছি তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে তার দুধ ছাড়ানো দু বছরে হয় নির্দেশ দিয়েছি যে আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও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 কাজে নিয়োজিত করে দিয়েছেন এবং তোমাদের প্রতি তার প্রকাশ্য ও অপ্রকাশ্য নিয়ামতসমূহ পরিপূর্ণ করে দিয়েছেন এমন লোকও আছে যারা জ্ঞান পথনির্দেশ ও উজ্জ্বল কিতাব ছাড়াই আল্লাহ সম্পর্কে বাকবিতণ্ডা করে وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما وجدنا তাদেরকে যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তার অনুসরণ করো তখন তারা বলে বরং আমরা আমাদের পূর্বপুরুষদেরকে যে বিষয়ের উপর পেয়েছি তারই অনুসরণ করব শয়তান যদি তাদেরকে জাহান নামের শাস্তির দিকে দাওয়াত দেয় তবুও কি ইসলাম যে ব্যক্তি সৎকর্ম পরায়ণ হয়ে স্বীয় মুখমণ্ডলকে আল্লাহ অভিমুখী করে সে এক মজবুত হাতল ধারণ করে সকল কর্মের পরিণাম আল্লাহর দিকে ইলাইনা মরজিউহুম ফানুনাব্বিউহুম বিমা আমিলু যে ব্যক্তি কুফরি করে তার কুফরি যেন আপনাকে চিন্তিত না করে আমারই দিকে তাদের প্রত্যাবর্তন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 তাদের কেউ কেউ সরল পথে চলে কেবল মিথ্যাচারী অকৃতজ্ঞ ব্যক্তি আমার নিদর্শনাবলী অস্বীকার করে ইয়ে! الحق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور হে মানব জাতি তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো এবং ভয় করো এমন এক দিবসকে যখন পিতা পুত্রের কোনো কাজে আসবে না এবং পুত্রও তার পিতার কোনো উপকার করতে পারবে না নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা সত্য অতএব পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোঁকা না দেয় এবং আল্লাহ সম্পর্কে প্রতারক শয়তানও যেন তোমাদেরকে প্রতারিত না করে নিশ্চয় আল্লাহর কাছেই কেয়ামতের জ্ঞান রয়েছে তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং গর্ভাশয়ে যা থাকে তিনি তা জানেন কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে এবং কেউ জানে না কোন দেশে সে মৃত্যুবরণ করবে আল্লাহ সর্বজ্ঞ সর্ববিষয়ে সম্যক জ্ঞাত